মিসর ইবনু মাখরামা ও মারওয়ান রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে তারা বলেন হাওয়াজিন গোছের প্রতিনিধি দল যখন নব্বী সাল্লাহ সাল্লাম এর নিকট আগমন করলেন তখন তিনি লোকদের সামনে ভাষণ দিতে দাঁড়িয়ে আল্লাহ তাল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন অতপর বললেন তোমার ভাইয়েরা আমাদের নিকট তাওবাহ করে এসেছে আমি তাদেরকে তাদের যুদ্ধবন্দীদের ফেরত দেওয়া সঙ্গত মনে করছি কাজে তোমাদের মধ্যে যারা সন্তুষ্ট চিত্তে করতে চায় তারা যেন তা করে আর যে নিজের অংশ রেখে দিতে চায় এভাবে প্রথমে যে ফায় আল্লাহ আমাদের দান করবেন সেখান হতে তার হিস্সা আদায় করে দিব তখন সকলেই বললেন আমরা আপনার সন্তুষ্টির জন্য তা করলাম